সাইদ ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে তিনি ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্নকে বলতে শুনেছেন বৃহস্পতিবার তুমি জানো কি বৃহস্পতিবার কেমন দিন এ বলে তিনি এমনভাবে কাঁদলেন যে তার অশ্রুতে কঙ্কর ভিজে গেল আমি বললাম হে ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বৃহস্পতিবার দিন কি হয়েছিল তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রোগ কষ্ট বৃদ্ধি পেয়েছিল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমার নিকট গর্দানের হার নিয়ে এসো আমি তোমাদের জন্য এমন একটি লিপি লিখে দেব অতপর তোমরা কখনও পথ ভ্রষ্ট হবে না তখন উপস্থিত সাহাবিগণের বাদানুবাদ হলো অথচ নাবির সামনে বাদানুবাদ করা শোভনীয় নয় সাহাবিগণ বললেন নাবি সাল্লাহ সাল্লামের কি হয়েছে তিনি কি বলতে ভুলে গেলেন তোমরা আবার জিজ্ঞেস করে দেখো তখন তিনি বললেন আমাকে ছেড়ে দাও আমি যে অবস্থায় আছি তা তোমরা আমাকে যেদিকে ডাকছ তা হচ্ছে উত্তম অতপর তিনি তাদেরকে তিনটি বিষয় আদেশ দিলেন এক মুশ্রিকদের আরব উপদ্বীপ হতে বের করে দিবে দুই বহিরাগত প্রতিনিধিদের সেভাবে উপঢৌকন দিবে যেভাবে আমি তাদের দিতাম তৃতীয়টি উত্তম ছিল হয়তো তিনি সে ব্যাপারে নীরব থেকেছেন নতুবা তিনি বলেছিলেন আমি ভুলে গিয়েছি সুফিয়ান রহমতুল্লা আলহী বলেন এই উক্তিটি বর্ণনাকারী সুলাইমান রহমতুল্লাহ আলহী এর